কালের স্রোতে ভাসব না আর এসত মোদের নয় কালের স্রোতে ভাসব না আর এসত মোদের নয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় হে উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় কালের স্রোতে ভাসব না আর এসত মোদের নয় কালের স্রোতে ভাসব না আর এসত মোদের নয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় হে উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় সত্য পথের যাত্রী হতে নিত্য যাদের নেশা স্রোতের টানে যাই রে পাওয়া সেই সে পথের দিশা স্রোতের তালেই যাইরে রে শেষে মূল সাগরে মেশা ভ্রান্ত স্রোতে গা ভাসিয়ে আর হব না ক্ষয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় মুক্তি যাদের দিব্য চাওয়া আয়রে মোদের দলে সব গোলামের ভাঙ্গ শিকল উঠবো আবার জলে আসল এলেই ভাগবে নকল মিথ্যা যাবে চলে হৃদয় দিয়ে করব মোরা সত্যকে সঞ্চয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় ছন্দে গানে লাগবে প্রাণে দিন বদলের দোলা সুরের টানে কথার বানে পথ পাবে পথ ভোলা উঠবে জেগে দিন ইমানের সুপ্ত বারুদ গোলা পাপের জালে আটকে যাবার থাকবে না আর ভয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় হে উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় সভ্যতারই হানব আঘাত অশ্লীলতার বুকে নগ্নতাহীন স্বপ্ন আবার ভাসবে সবার চোখে স্বচ্ছ আশা মুক্ত ভাষা ফুটবে মুখে মুখে নৈতিকতার দীপ্ত নিশান উড়বে জগৎময় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় হে উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় লক্ষ্যমদের রুখব এবার সব অপসংস্কৃতি সঙ্গীতে দূর করব দেশের নিত্য অসঙ্গতি সুস্থ বিনোদন ফেরাবেই সুস্থ পরিস্থিতি বিশ্ব হবে শান্তি সাম্যনের বিদ্যালয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় হেই উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় সব যেখানে শেষ সেখানেই যাত্রা মোদের শুরু খরার শেষে ওই কালো মেঘ ডাকছে গুরু গুরু মদের ভয়েই ওদের পরাণ কাঁপছে দুরু দুরু শঙ্কারা হোক শঙ্কিত আজ বিস্মিত বিস্ময় উল্টো সোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় হে উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় কালের সোতে ভাসব না আর এসত মদের নয় কালের স্রোতে ভাসব না আর এ স্রোত মদের নয় উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় এই উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় এই উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় এই উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয় এই উল্টো স্রোতের জয় হবে আজ উল্টো স্রোতের জয়